إبراهيم وإسماعيل وإسحاق إله واحدا ونحن له وقال رسول الله صلى الله عليه وسلم إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله বয়ান করতেছিল হুকুকুল এবার বান্দা হক সম্পর্কে যেটাকে আল্লাহ রাবুল আলমী কোরআনে তাকে অনেক তাকিদ করেছে এমন তাকিদ করেছেন দেখা যায় নামাজ রোজা হাত টাকা এগুলো পড়ার জন্য আদেশ করেছে কিন্তু এগুলোর ব্যাখ্যা দেবে ব্যাখ্যা দেবে কোন কোন মালের দেখা দিবেন কত পার্সেন্ট দিবেন বছরে কতবার দিবেন কোন ব্যাখ্যা নেই হ্যাঁ, কোরআন আয়াতে বলে দেওয়া হয়েছে আমি তার আদর করতেছি এর ব্যাখ্যা আমার হাবিব আমার প্রিয় রসুল এর ব্যাখ্যা দিবেন ওইটা আমার ব্যাখ্যা তো ইজমালি ভাবে এই নামাজ রোজা হাত টাকা বলা হয়েছে ডিটেলস বলা হয়েছে অপরদিকে বান্দার হক এটাকে আল্লাহ তারা এত শুনতেছেন এত ব্যাখ্যা করতেছেন কল্পনা তাই বিবাহ তারা বুঝাইতে যে আল্লাহ রবুল দ্বিতীয় পাড়ার দ্বিতীয় অর্ধেক পুরানা লাগে সেটা হচ্ছে একটা হুকুম দিতে পারছে আর বলতে পারছে বাকিটা আমার হাবি বলে দেবে ওদের ব্যাখ্যা দেখে না বলেন আধা পাড়া প্রায় দশ ত্রিশটা এই ব্যাখ্যা শুধু এই জায়গায় না বিভিন্ন জায়গায় যেখানে হক নিবাস দান্দার হকের কথা সাংঘাতিক ব্যাখ্যা একজনের বাড়িতে ঢুকবেন তাদেরকে সালাম দিতে হবে পারমিশন নিয়ে ঢুকতে হবে এর অনেক ব্যাখ্যা যদি পারমিশন না যায় কোনো জনতন্ত্র না পাও চলে আস অনেকে খটখটাইতে থাকে খটখটাইতে থাকে দরজা খোলাই থাকে এত তো উনি কোনো অসুবিধার মধ্যে আছে এই মুহূর্তে যেহেতু কারোর সাথে দেখা করতে চান না সেগুলো বন্ধ করে তার শারীরিক অক্ষমতা স্বরূপ বন্ধ করে এদিকে আপনি তখন তোলাই যাবেন সে পাচ্ছে তো দেখেন দেখা করতে তার শরীরে শক্তি কোলাইতেছে সে কারণে সে মেমা আছে বুঝেও তার অক্ষমতা থেকে এবং না করার মেহমান দরজা খুলে তার কষ্ট দিয়ে তারপর দেখা করে তারপর দেবে তাদের আল্লাহ চলে যাও তিনবার লাভ করার কেউ ভুললো না বুঝলো তাদের সমস্যা আর কেউ নেই আর থাকলে তারা এই মুহূর্তে সমস্যা বুঝতে পারবে আবার দেখা যাচ্ছে হুকুম ও ব্যাখ্যা করা হয়েছে কল্পনাতীত অকল্পনীয় মেয়েরা কমজোর তারা তাদের হক পাওনাটা উজ্জ্বল করতে পুরুষদের সাথে দাপটে তো আল্লাহ তাদের অধিকার করার জন্য তাদের নামে যার শাস্তি কেমন হয় সেখানে স্মরণ করে তাদের নামে সুরা নামের করছেন কমজোর সরকার নাম যারা হাত উজুল করতে পারে না এইভাবে খুব চলতে হবে তো সেই বাংলার মধ্যে একটা হলো আমাদের পিতা মাতা তাদের হাত এটা আগে বলা হয়েছে কয়েক তোমার বিগত জুমাগুলোতে শুরু হয়েছিল সন্তানের মা তাদেরকে আল্লাহওয়ালা বানাইতে হবে তাদেরকে মানুষ বানাইতে হবে যে আল্লাহ আপনার আমার কাছে দায়িত্ব দিতে খালি খাওয়ায় খাওয়ায় বড় করলেন মানুষ বানাইলেন হ্যাঁ? তাদের সন্তান পারলেন না শয়তান পাবেন যদি জগতে পালতেন সন্তান পাবেন শয়তান পাবেন এটা আমরা চান আল্লাহ চায় তোমার সন্তান থেকে আল্লাহর অলিমানে যে হবে তার জন্য তোমার ব্যবস্থা গ্রহণ করতে হবে মৃত্যু পর্যন্ত বিক্রি করতে হবে এই জন্য আমি কোরআন থেকে আয়াত করছি আমি তুমি তুমি আমার এখন নবী যখন মৃত্যুর নিকটবর্তী হইলেন তখন কি তোমরা উপস্থিত ছিল দুনিয়ার মানুষদেরকে আল্লাহ কি করছেন তখন কি তোমরা উপস্থিত ছিল তিনি কি বলছেন আমার নবী এখন তার মৃত্যু হয়েছে তখন তিনি কি বলেছিলেন তোমরা জানো যখন তিনি সন্তানদেরকে জমা করে বললেন সব ছেলেদেরকে সন্তান কি বললেন মাতা আমি তো চলে যাব আমার পরে তোমরা কার বাজার করবা আপনি সারা জীবন যে আল্লাহর ইবাদত করে গেছেন ওই আল্লাহর ইবাদত আপনার বাপ দাদার যে আল্লাহ ওই আল্লাহর ইবাদত আপনার আর আপনার বাপ দাদা ওনার বাপ দাদার ইলা আল্লাহ তো একজন ইলা বাচ্চাটার তিনি রব ওই রবের বাজার করবো কে ওনার বাচ্চাটাকে ইব্রাহিমা ইসমাইলা বলেছিলাম ইব্রাহিম আলাইসালাম ইসমাইল চাচা আর একজন হলো দাদা হলো দাদা তাদের ইবাদত অর্থাৎ আমরা এক আল্লাহ ইবাদত আপনি নিশ্চিত থাকেন আপনার যা শিখাই গেছেন আপনার মৃত্যুর পর আমরা ওর সাথে করবো না ওই একই খোদার আমরা কি করবো আমরা আমাদের সব কিছুকে এক আল্লাহর সামনে স্যারেন্ডার করে দিব তার বিধান যাই হবে তাই মানব মানুষের দায়িত্ব আপনি যখন যে মুহূর্তে আছেন এই মুহূর্তে আল্লাহর বিধান কি এটা মানা এটা বান্দার কাজ আর কোনো কাজ নেই আপনি এখন যে মুহূর্তে আছেন এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কি দায়িত্ব আপনার এটা যদি আপনি জানেন ভালো না জানলে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিতে আমার দায়িত্ব শরিয়ার কি বলে কি বলে দেবে ওটা করবে ওটা করতে যায় তখন আপনার আর্থিক ক্ষতি হইতে পারে আর্থিক ক্ষতি ক্ষতিও হইতে পারে তাকে তৃপ্ত হবে আল্লাহ হুকুমকে পুরা করতে দেয় যদি আমার গানের ক্ষতি হয় যদি আমার মালের ক্ষতি হয় কিচ্ছু আসে যায় না এটি আমার কামিয়াবি তাহলে আল্লাহ হুকুমকে পুরা করে দিতে পারে আল্লাহ হুকুমকে পুরা করে দিতে পেরেছি আমাকে অনেকে প্রশ্ন করেন আগে তো অস্বস্তি করছিলাম আপনাকে এই মাল এত টাকায় দিল কিন্তু এই মাঝখানে একদিনেই দাম বেড়ে গেছে এখন আমি ওই দামে দিলে লস হয়ে গেল লস ঠিক হয় না মূলত হল লাভ কম হয় লাভ কম হয় এটাকে ব্যবসায়ের মধ্যে লস হয়ে ব্যবসায়ীদের পরিবর্তন আমি কোনো ব্যবসায়ী না একজন আশা করছিল আমার এই মাথায় দশ লক্ষ টাকা লাভ হয়েছে মাত্র তিন লক্ষ ক্ষতি হয় নাকি লাভটা বেশি না হয় কি হয়েছে কম তখন সে ব্যবসায় হলে বলবে যে আমার এই ব্যবসা করতে দেয় সাত লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটা বলবে না যে তিন লাখ টাকা লাভ হয়েছে না শুনলেই হবে আর লাভ তো কম বেশি হবে কোনো লোকসানও হবে কখনো লোকসান হয় বলে লাভটা হালাল করা হয়েছে ব্যবসায় কোনো কোনো সময় ক্ষতি হয় বলে আপনার যে লাভ আছে ওটা হালাল হয়ে গেছে যদি কোনোদিন নোকসান না হইতো এটা হালাল হতো না তাহলে মাঝে মাঝে যদি কিছু নোকসান হয় আমরা খুশি হওয়া উচিত এই নোকসানটা বলতে নাই আমি সমাজ জীবনটা লাভ করছি তা হালাল হয়ে গেল কেন সুদ আর ব্যবসা পাপ করি সুদের মধ্যে নোকসান হয় না সুদের মধ্যে নোকসান নেই ব্যবসার লাভও আছে লোকসানও আছে আর লোকসান আসবে বলে এটা হারাম হয়েছে সুদের লোকসান নেই বলে হারাম হয়েছে তো যেটার দ্বারা আপনার সারা জীবনের লাভ হালাল হয়েছে ওটা মাঝে মধ্যে হয় খুশি হওয়া উচিত না এটা উদাহরণ হয়ে গেল মাঝে মধ্যে যদি লোকসান হয়ে যায় এটা উদাহরণ উদাহরণ এই আপনি আড়াই কেজি একটা মুরগি কিনবেন আড়াই কেজি দাম পেমেন্ট করতে হবে কিন্তু আমরা দেবী এটা গর্ত তৈরি করার সময় ওর নারী ভরে আধা কেজি ছেড়ে দিই দিয়ে বাকিটা পাঠ করে এখন আপনি কি না আপত্তি করবেন তুমি আধা কেজি ফেললে কেন এটাকে আমার বিল দিতে হয়নি এটা তো টাকা নিয়েছে দোকানদার তো টাকা দিতে তুমি এটা সহ পাকে এটা কথা করবে না সব বিরোধী আসছে কিন্তু নারী সব শুদ্ধ আসছে তারপরে একটা অংশ কি করতেছে কেন ওইটা বাদ দিলে বাকিটা আড়াল হয়ে যেতে ওইটা বাদ দিলে বাকিটা আড়াল হয়েছে যেতে আর নিলে সবটা আড়াল হয়ে যাবে যদি মাঝে মধ্যে যে লোকসান হয় ওইটা অতিলায় সারা জীবনটা লাভ করলেন ওই লাভটা আলাদা হয়ে তাদের খুশি হওয়া উচিত আর আশা করছিলেন দশ লাখ হইল তিন লাখ না করবি না করা চাই সাত লক্ষ টাকা লোকসান হয়ে গেছে না করা চাই সকল করেন আলহামদুলিল্লাহ বেশি না হলো আমি পঞ্চাশ লাখ টাকা খাটাই তিন লাখ টাকা তো পাইছি এরকম সুক্রিয়া সাইডে থাকে যেটা বললে আমার সুক্রিয়া আদায় হয় ওইটা বলেন কেন কোরআন আছে তুমি যদি সফর করো আমি বাড়াই দেবো যে না শুক্রি করো তো কমাই দেবো বলেন সাত লাখ টাকা লাভ শুক্রি সফর বোঝাই হলো আর তিন লাখ টাকা লাভ হয়েছে বলে কি হলো আল্লাহ সফর করো বাড়াই দেবো না শুক্রি করো কমাই দেবো দুনিয়াতেই কথা সফর করবেন বাড়াই দেওয়া এক দাওয়াতে গেছেন আপনি বললেন বাড়িওয়ালাকে ভাই আপনার একটি কি একটা আমার এত মজা করেছে এটা তো আমি জীবনে বুঝতে পারবো না মনে হয় এত মজাদার হয়েছে দেখা যাবে তৎক্ষণাৎ আপনার জন্য আরো আছে আরো তাদের জন্য হাত দুটো হয়ে মজা হয়ে আরো হয়ে আল্লাহ যে কোরআনে কইতে সফর করলে বেড়ে যায় আপনি দেখেন হেঁটে বসে দেখেন সফর করলেন আর কোথায় দেখেন আর যে মুখ দেখা করতেন এইগুলো খাওয়া যায় কে তাকাইতে গেল যা আমরা সামনে রাখছিল ওগুলো সব পুস্তকি করতো সব হয়ে গেছে ওগুলো গায়েব হয়ে গেছে রাত্রি করতেন তো যে কথা বলতেছিলাম যে তাম আম্বিয়া কেরাম আলহাম দুনিয়া থেকে চলে গেছে সেই মুহূর্তে যে কাজটা করে গেছে তার ছেলেরা কোন রাস্তায় চলবে এইটা জিজ্ঞেস করবে তাদের থেকে শিকার স্বীকারোক্তি নিতেন নিয়ে তারপরে দুনিয়াতে চলে গেছে তাহলে এটা কত জরুরি তার কত বড় নিয়ামত যে মৃত্যুর আগে তার মতো ফিকির করতে হবে যে আল্লাহর পথে যেন থাকে এ আল্লাহর থাকলে আসলে ময়দানে আপনার নেকির পাহাড় লেগে যাবে আপনি কুপথে গেলে আপনার গুণার পাহাড় লেগে যাবে আপনার সন্তান যত গুণা করবে ওটা আপনার ভাগ নিতে হবে ভাত নিতে হবে হাদিসের মধ্যে আছে ছেলে পেলে সামালেক হওয়ার পরে বাপমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিবাহ দিতে দেরি করো না সামালেক পরে বিবাহ দিতে দেরি করো কেন যদি দেরি করো এই অবস্থায় তোমার ছেলে মেয়ের কোনো গুণা হয় তখন তারা হইতে পারে বিয়ে দিলেন না আপনি আপনার ছেলে কি করলো সারা রাস্তার মেয়েদেরকে আপনি দেন না এত বড় করলো এক একদিনে একশো একশো গুণায় কবিরা হয়েছে ওই একশো গুণায় কবিরা তাকে আমার নামা তো বললো পুনরৃষ্টি ছাড়াও অনেক গুণা হয়ে গেল অনেক গুণা হয়ে গেল রাস্তায় দেখলো ব্রেনের মধ্যে ক্যামেরা হয়ে বলেন একা মাঠে ওই ক্যামেরা ঘোরায় ঘোরায় এখান থেকে মজা নেয় এটা কলমের জেনা অন্তরের জেনা আপনি বিবাহ যদি দেরি করলেন আপনার ছেলের চোখের জেনা করতেছেন হাতের জেনা করতেছেন এটা মেয়েদের সাথে মুখে কথা বলতেছেন মোবাইলে কথা বলতেছেন তো মুখের জেনা মুখের জেনা আমার ওই ছবি ব্যালেন্সের মধ্যে ব্যালেন্সকে মেরামতি নিয়ে একা একা চিন্তা করতেছে কল বেচতে না মোবাইল কোম্পানি গুলো এদেশের ইসলামী পরিবেশ ধ্বংস করার জন্য এই জন্য তাদের ছবিগুলো দেখেন রিসার্চ করার যে ছবি দিতে সব উলঙ্গ মহিলাদের ছবি নগ্ন মহিলাদের ছবি কেন স্পষ্ট বোঝা যায় তারপরে তারা বারোটার থেকে সকাল ছয়টা পর্যন্ত কথা হতে ফ্রি তাদের জন্য বলা প্রতিষ্ঠানের জন্য হ্যাঁ? ওরা যে কথা আসছে ওটা বাস্তবায়ন আসছে এদের ধ্বংস করতে আসছে এদেশটা ধ্বংস করতে ধ্বংস করার জন্য স্কুল কলেজ আছে টেলিভিশন আছে আর এখন মোবাইল দিয়ে মেয়েকে মোবাইল দিয়ে দিতেন যে দেখা যায় শত শত ছেলেদের সাথে এই না যায় সম্পর্ক রাখে আপনার খবর আপনার পয়সা দিয়ে আরাম করা কত যুবকরা আমার কাছে চিঠি লিখতেছে ফোন করতেছে কিন্তু আমরা তো বাঁচতে চাই যে মেয়েদের মোবাইলের সাথে তার বাঁচতে পারছে প্রত্যেকে এই নাম্বার নম্বর করে করে সারাদিন যে কথা তো আমার বয়স ধরে এগুলোতে নেই অন্য মেয়েরা তাকে ভালো রাখতে দিচ্ছে আমি তাদেরকে বলে দিয়েছি বিবাহ করার পর্যন্ত মোবাইল রেখে দেবো দরকার নেই মোবাইল ব্যবহার করা যায় কিন্তু যে জায়েজ করতে যে গুণা করতে হয় ওই জায়েজ না জায়েজ হয়ে যায় যে জায়েজ করতে যায় না জায়েজ করতে হয় ওখানে জায়েজ কিন্তু মহিলা মতন করবে এর ভালো লাগবে এর অবিবাহিতা এর একটু মজা নিবে তাহলে জায়েজ কাজ করতে যায় না জায়েজ কাজ করতে হারাম হারাম রেখে দাও যে দরকার অথবা তোমার আত্মীয় স্বজনের নাম্বার গুলো চেক করো ওইগুলো বাড়তে ধরবা আর সব কেটে তুমি কারো মোবাইল ধরবে একটা কিছু করবে গুণার থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে গুণার থেকে বাঁচতে গুণা করা এইগুলো এই দেশকে ধ্বংস করার জন্য আমি তো তিন বছর আগে এসব কথা লিখে দিচ্ছি বিভিন্ন পত্রিকায় অথবা রহমানি আছে যে এনজিওরা কেন আগে ব্যবস্থা করতে এসে এদের দখল এবার সেবা করতে এসে এদের দখল এখন বর্তমান সেই অবস্থার মধ্যে আছে আমি বিশ বছর আগে যারা লিখছি ওইটা এখন বাস্তবায়িত হয়েছে সারা দুনিয়ার দেখতেছে তাদের লোক ক্ষমতায় যায় তাদের লোক মানে এনজিও থেকে করবেন এমনি তাদের অনুমতি নেই আন্তর্জাতিক আইনে নিষেধ পারবে না এটাকে মুসলমান বেশি আলেমা বেশি পারবে না সত্য দাওয়া দিবে দিলে আমেরিকা ঢুকবে লন্ডন ঢুকবে সব ঢুকবে সমান মানুষ যেমন এখন এরাকে আফগানিস্তান মাসে এবং আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে ওনাদের সংসদে আসবে আমরা কথা বলতে পারবো তারা ফাউন্ডেশন থেকে ফুটবল তৈরি করে দিলাম তাইয়া তুমি দিলাম আজকে তোমার ওর বাইরে একটা কথা বলা হবে বললে সেই ক্ষতিগ্রস্ত কি হচ্ছে বাকি জেন্দিগিতে তারা কোনো খবর পাওয়া যাবে ফাউন্ডেশন থেকে কোথা আসবে ওই কোথার বাইরে কোনো কথা বললে ওই বোঝাও বর্তমান আরব দেশে এটা করছে বর্তমান সৌদি আরব যে আরব বলেন এই সিস্টেম সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে কোথা ওইটা বলতে হয় এর বাইরে কোনো কথা বললে প্রত্যেক পশ্চিমে গেলে গেলে সিআইডি বসে আছে টেপ রেকর্ড নিয়ে বাইরে কথা বলে গণতন্ত্রের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে বা নামাজ পড়ে বেরোবে গেটারতে নিয়ে যাবে আর জীবনেও জানা যাবে না ওর পদ্ধতি কি করা হবে ওই জিনিসটা তখন এনডিতে হয়ে যাবে এনজিওর প্রতিনিধিটা যখন সংসদ গঠন করবে এটা ওদের মতো তো চালাই দেবে খালি ফজিলত প্রয়োগ করবে কোন কাফের মোস্টেক এনজিও মুসলমানদের দুশ্মন জিহাদ এগুলো আলোচনা করা হবে এগুলো কথা আমি বিশ বছর আগে লিখেছি এখন তারা সেই লাইনে সারা দুনিয়ার কাপড়রা মিলে যেটা ইসলামের দেশ ছিল ওই ওই দিকে আগে গেছে আগে গেছে করুন অবস্থার মধ্যে আমরা আছি কিন্তু আমাদের বোঝার মতো ভাষাও নেই মন্দিরে ব্যক্তিতে কি হবে বোঝার মতো যে এলেম দরকার এটা নেই এটা বুঝতে হলে আপনাকে কোরআনের লাইট লাগবে কোরআনে কি বলা হচ্ছে ওদের সম্পর্কে ওই লাইট থাকতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আমরা কোনো গায়েব জানি না আমরা কোরআনের লাইট নিয়ে কথা বলবো এখন প্রশ্ন হবে তাহলে বাঁচার উপায় কি বাঁচার কি কোনো রাস্তা নেই রাস্তার রাস্তা এদেশে দিনদার লোকেরা দিনের কাজে ঝাঁপায় পড়ো আলেমরা দিনদার লোকেরা আল্লাহ দিন কায়ন করার জন্য ঝাঁপায় পড়ো এখন তো দিনের কাজ করতে দেয় ধরি মাছ না তুই পাবি মাসে একদিন দিনের এক ঘন্টা উনত্রিশ দিন দুনিয়া আর তিরিশ দিনের এক ঘন্টা দিনের জন্য হবে মুসলমান দিনের জন্য সবাই দেয় বাকিদেরকে দিন দিনদার বানানোর জন্য চেষ্টা করে তো আল্লাহ ওয়াদা করতেন যত জটিল পরিস্থিতি হোক ওইখান থেকে তোমাদেরকে বাঁচাই দিবে তোমরা আমার দিনে সাহায্য করো আমি মাওলা তোমাদেরকে সাহায্য করবো আর আমি মাওলা যদি তোমাদেরকে সাহায্য করি কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না কেউ পারবে না লন্ডন আমেরিকা যেই আছে আল্লাহ সাহায্য করলে কেউ তাকে পরাজিত করতে পারবে না তাহলে আল্লাহ বলেন ومكروا ومكر الله والله خير الماكرين তোমাদের ধ্বংস করার জন্য অনেক ষড়যন্ত্র কিন্তু তোমরা যদি আমার দিনের কাজ করো আমি মাওলা তাদের ষড়যন্ত্রের দাম ভাঙ্গা দেব সব প্রস্তাব করে দেবো আমি মাওলা আল্লাহ তাদের ক্ষমতা যে আমি সংক্ষেপে যা বললাম তাতে ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা সাংঘাতিক ভয়াবহ সাংঘাতিক করুন অপরদিকে তারা চীনের দুঃখত করে চীনের সাহায্য করে সারা দুনিয়া মিলে আমাদের কোনো ক্ষতি করতে পারবে আল্লাহ কাজ করতে হবে আপনি আপনার চাকরি আপনার ব্যবসা বাণিজ্য মত্ত হয়ে থাকবেন আল্লাহ দিনের জন্য সময় দিবেন না আল্লাহ দিন নিয়ে ঘোরাফেরা করবেন না অন্য ভাইকে দিনদার বানানোর ফিকির করবেন না তাহলে ওই রকম মুসলমানের জন্য আল্লাহ তাহারা সাহায্য করার কোনো আদা করেন নাই যে মুসলমান আল্লাহ দিনের সাহায্য করবে তাকে সাহায্য করার আল্লাহ আদা করবে আল্লাহ সাহায্য যখন আপনার সাথে থাকবে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে আল্লাহ যে রাখছে ওর চাচ্ছে अल्लाह जिसको रखे कौन उसको चखे দেহ যেখানে আছে এখান থেকে দিনের জন্য সবাই সবাই ছেলেমেয়েকে দিনদার মানা আজকে সারা দুনিয়া জানের নিরাপত্তা নেই মালের নিরাপত্তা নেই চতুর্দিকে লোক হয়ে গেছে চতুর্দিক ওখানে মলম পার্টি ওখানে অমুক পার্টি সব রয়ে আমেরিকা এত জবান জবানি করছে তার দেশে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ তাদের দেশে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হ্যাঁ। নিরাপত্তা কেমনি হবে আমরা কোরআনে বলে দিচ্ছি কোরআনে বলে দিচ্ছি একশো টাকা কাজ সন্তানের ফিকির করবে প্রত্যেক বাবা সন্তান বিক্রি করো এর যে হকগুলো রাখা হয়েছে হকগুলো আদায় করো তোমার সন্তান দ্বারা তুমি আমাদের খালি কল্যাণ আর কল্যাণ হবে তারও কোনো ক্ষতি হবে না ওই কাজগুলো করো কোনো র্যাব লাগবে না পুলিশ লাগবে না প্রত্যেক পিতা মাতা সন্তান ভাতা দেবে হ্যাঁ এরপরে দুই একটা সহায়তা থাকতে পারে এর জন্য আল্লাহ কোরআনে বলছেন ইসলামী দণ্ডবিধি চালু করবে তোমরা যত কঠিন শাস্তি দাও চুরি বন্ধ হবে না কাছাকি বন্ধ হবে না কিচ্ছু বন্ধ হবে আল্লাহ বলেন আমি কোরআনের চরণের শাস্তি রাখছি ওটা দাবি করবো তাকে আপনাদের শাস্তি রাখছি ওটা জানি করো মদ খরচের শাস্তি রাখছি ওটা জানি করো বিনা যে শাস্তি রাখছি ওটা জানি করো দেখো বন্ধ হয়ে আল্লাহ বলেন আমি কি জানি না আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করলো সে আল্লাহ কি জানে না কোনটার ভিতরে কি তাস্তির আছে কোনটার ভিতরে কি প্রতিক্রিয়া আছে তাদের কিন্তু ওইভাবে আইন জারি করছে ওইটা জারি করলে সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে আপনি ওর থেকে ডেঞ্জারের শাস্তি দেন আজকে পত্রিকা লিখছে কোথায় রসপন্না কোথায় নয় জন টাকায় চড়াবো আমি সাথে থেকে বললাম আজকে তাকে এই নিউজটা পড়ে তারা ডাকাতি করতে যাবে যত টাকা ধরা পড়লো যারা বলতে মারাও যেতে পারে না এরপর প্রতিক্রিয়া হবে না এই নিউজটা পড়ে এই ছবিগুলো দেখে আজকে আর একগুলো কি করতে যাবে ঢাকাতে ঢাকাতে এর কোনো তাফসির নেই হতো যে এগুলোকে আল্লাহর বিধান হলে শাস্তি দেওয়া হতো সব টাকাটা ভয়তে আতঙ্কিত হয়ে গেল এই দুটা কাজ করতে হবে সন্তানের হক করতে হবে সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য আল্লাহ যে দায়িত্ব দিতে এই দায়িত্ব পালন করে এতে তোর টাকা থাকবেই না এবার দু চার টাকা থাকবে এর জন্য আপনাদের এই শাস্তি হবে না পুরস্কার দিয়ে কাজ হবে না আল্লাহ পুরানো শাস্তি করছে ওইটা দাঁড়িয়ে করে দেখেন আপনার সমাজ যত খারাপ হোক এই খারাপের মধ্যে দিয়ে এটা সব সমাজ মুক্ত হয়ে গেছে গ্রান্টি মানুষ পরিবর্তনে যায় একজন মুসলমান আল্লাহ তার তার শান্তি শৃঙ্খলার জন্য কি বিধান দিতে জানতে চেষ্টা করে না থাকে হ্যাঁ কি আসবে আর এগুলো কি আসবে ওরা মানব মানুষ নামের জানোয়ার এরা কি দিবে আপনাকে জানোয়ারটা কি দিবে ওখান থেকে কি আসবে হ্যাঁ? যারা খরচ পোষণ করে না যারা মহাজ করে তারা পানি ব্যবহার করে না যারা মায়ের সাথে কেনা করে আপনাকে যারা কুমোর খায় তো পায়খানা না মানুষের পায়খানা যে না পাক বই না পাক এটা খায় এর থেকে আমি কি আশা করছি সব আপনার পুরানা পুরানা থেকে কিছু হবে কিছু হইলে এগুলো ডেকে এই অদ্ভুত চিড়িয়াখানা মানুষ বলি না চিড়িয়াখানা এই লয়ে করে যাই হোক এই সন্তানকে আল্লাহ বানাইতে হলে সমাজকে সুন্দর করতে হলে আল্লাহ তালা তো একটা দায়িত্ব দিচ্ছেন এটা বলা মানুষ এবং এই জিকির মৃত্যু পর্যন্ত করতে হবে কোরআন আল্লাহ তালা এখন নবী ঘটনা আছে মৃত্যু পর্যন্ত আমরা পড়ার সময় তো সব ছেলেমেলে ডেকে তারই বুঝাই আর কোন কোন ব্যাংকে টাকা আছে এতদিন বলে নাই এখন যেহেতু বাঁচবে না ওইগুলো বুঝায় কোন কোন ব্যাংকে টাকা আছে এতদিন কোনো কারণে বলে নাই এখন ওইগুলো কি করে বুঝাই আমরা মৃত্যুর সময় কি করি আর নবী আলাহ সালামে মৃত্যুর সময় কি করছে আসমান তো হাতগুলো আমি বলতেছি এরপরে ব্যাখ্যা দেওয়া হবে তো আমরা কতদূর পালন করতেছি এটাও বলা হবে এটাও বলা হবে যে হকগুলো আমরা পালন করতেছি সন্তানের হক এক নম্বর হক সন্তান আল্লাহ হবে ও নাগরিক হবে এর জন্য আল্লাহ তারা দায়িত্ব নিতেন যে তার বাপ মাকে নিন্দা রাখতে হবে আর বাপে সন্তানদের খাতিরে বিবাহ করতে আরেক চিন্তার নেই আমরা তো কোথায় চামড়া খাদা আছে হ্যাঁ? কোথায় টাকা পাওয়া যায় টাকা খোঁজে খ্রিস্টান আর চামড়া খাদা খোঁজে লুগুলিরা রসুলের তরিকায় নেই আছে ইহুদি খ্রিস্টানদের তরিকায় আছে আল্লাহ রসুল বলে গেছে চিন্তারই গুত তার সাথে ওগুলো থাকলে ভালো না থাকলে নেই দিনদারি আছে ওই মেয়ে পদ্মা পালন করে কিন্তু আমি ভক্ত কিন্তু আমি ভক্ত হইতে বিবাহ করা তো বাপমার মার থেকে উপরে চলে যায় করে বাপ মরে গেলে তিন দিন সব পালন করতে হয় স্বামী মরে গেলে চার মাস দশ দিন সব পালন করতে হয় কোন অলংকার কোন সৌন্দর্যের লেবাস কোন ঘ্রাম ব্যবহার করা হারাম চার মাস দশ দিন আল্লাহ খরচ করেছে বাপ মার জন্য মাত্র তিন দিন স্বামীর জন্য চার মাস দরকার তো নিজেও চিন্তা হইতে হবে আবার ছেলেও চিন্তা মহিলা খুঁজে বের করবে মেয়েও কি খুঁজবে চিন্তার ছেলে সন্তানের খাতারে ছেলে খুঁজবে চিন্তার মেয়ে মেয়ে খুঁজবে চিন্তার ছেলে এক নম্বর দায়িত্ব এরপরে দাম্পত্য জীবনে তারা একজন আরেকজনের হক আদায় করবে কেউ তারা হক নষ্ট করবে না এটা সন্তান আল্লাহ হওয়ার কিতাবে লিখতে বহু কোনো মাধ্যম স্বামী যদি স্ত্রীর হক আদায় করে স্ত্রী যদি স্বামীর হক আদায় করে কিতাবে লিখতে তাদের সন্তান আল্লাহ হবে স্বামী হক আদায় করলে না আপনি জানেন আপনার বিবি আপনার হক আদায় করুন না জালেম জালেমের ঘরে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সন্তান আল্লাহ আল্লাহ চান স্ত্রীর করবে স্ত্রী আপনার হক আদায় করবে এই হক কি আমার লেখা ইসলামের বিবাহ কিতাবে দেখেন হক এই হক আদায় বিবির কাছে যাবেন আল্লাহ আমি দোয়া শিখাইছি এই দোয়া করবেন এই নিয়ে করো যে আল্লাহর হক আদায় করার জন্য এই নিয়ে করবেন না আমার জরুরত পুরা করতে হবে আমার আয়সা পুরা করতে হবে এই না কিন্তু একটা কোয়া না সব হবে সব হবে প্রত্যেকে এই নিয়ে করবে প্রত্যেকে এই নিয়ে করবে আমি আল্লাহ বান্দি হক আদায় করার জন্য সে নিয়োগ করবে আমি আল্লাহর বান্দার হক আদায় করার জন্য উভয়কে দায়িত্ব দিতে ওনার থেকে বাঁচো তোমার চোখ দিয়ে বেগানা কাউকে দেখবা না হলবা না কথা বলবা না কিচ্ছু করবা ওই গুণার থেকে বাঁচতে গেলে একজন আরেকজন হক আদায় করতে হবে বলেন যে দিলকে শান্ত রাখতে হবে দেখেন নিয়ম কি হবে আপনার সঙ্গে আপনার জরুরত করা না আল্লাহ আল্লাহ আমাদের হক আছে এবং দোয়া দোয়া করতে বলা হয় মনে হয় দোয়া করতে হবে এরপরে যখন সন্তান হবে জন্ম নিবে ডাইন জানে আজাদ বাম জানে কামত দিতে হবে সেখানে জায়গায় দেয় না আর যেখানে দেয় ওই আদার সহিভাবে জানে দেয় এই জানে না শূন্য আদান কি আন্দাজটা বলে দেয় যেখানে মসজিদে শূন্য করে আদান হইতেছে না সেখানে ঘরে আর হাসপাতালে করতে শূন্য আদান হবে যেটা শূন্যতার মার্কাজ মসজিদ আমি ঢাকা শহর রাজধানী বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা রাজধানীর মসজিদ গুলো তৈরি করেন শতকরা আটানব্বইটা মসজিদের শূন্যতের খেলাফ আজান হচ্ছে ওই আজানের শূন্যত নেই ওই একামতের শূন্যত নেই শূন্যতার সেন্টারের মধ্যে শূন্যত নেই আজানের মধ্যে তাহলে আপনার বাচ্চা হয়েছে এইখানে যে আগাম দিচ্ছে ওই আজানের শূন্যত আছে ওখানে যে একামত দিচ্ছে তার মধ্যে কি শূন্যত আছে তার মধ্যে তাও তাসির ঢুকাই দেওয়া হলো জীবনে তাকে কেউ তোমরা করতে পারবে না সে কলেজে পড়ুক আর ভারতীতে পড়ুক আর আমেরিকাতে চলে ও মুসলমান থাকে তো পয়লা দিন ওর দিলের মধ্যে ঢুকাই দেওয়া হবে একে কেউ তোমরা করতে পারবে ও যেখানে যাক ইসলামের কোন কায়েম থাকে এখন তো আমাদের ছেলে মেলে স্কুলে গেলেই চাকরির নিচে খাবো পরিবেশ নেই চাকরির নিচে খাবো দাড়ি বল কিছুই রাখা যাবে না কল্পনাই করতে পারে না দাঁড়িয়ে দেখেও তো ইংরেজি পড়া যেত তাতে কি পাস করা যেত না দাঁড়িয়ে একটা কি সব ইংরেজি ভুলে দেয় কিন্তু সে পরিবেশ পায় নাই বাপমার থেকে শেখে নাই সুতরাং যে এটাই বুঝতেছে না স্কুল মধ্যে পড়লে দাবি কাটতে হয় যদি সম্ভব হয় কিন্তু সপ্তাহখানে আগে রেখে দিলাম যে এক সপ্তাহে চান্স পাবেন কিনা তার আগে হার্ট অ্যাটাক হবে এখানে আল্লাহর বিধান জীবনে একবারের জন্য দাড়ি কাটা হারাম একবারের জন্য সেখানে বারো জীবনে এই অবস্থায় চলে গেছে আর অনেক মানুষ এই অবস্থায় দুনিয়াতে চলে এটা পৌঁছেছে মানে পরিবেশ এটা সিদ্ধান্তের হার সিদ্ধান্তের জানা নেই যে আমার মাওলা দেখে রাখার জন্য দিতে না সাফ করার জন্য দিতে হ্যাঁ তো চুল মুন্ডায় না মহিলাদের চুল মুন্ডানো হারাম পুরুষের দাড়ি মুন্ডানো হারাম গুনায় কবিরা গুনায় দাঁড়িয়ে আপনি মুন্ডাইলেন ওরাও মাথা মুন্ডাই গেল মুন্ডা দিতে না তো বলতেছিলাম যে কালকের আজান মান্দা রেখা এরপরে সপ্তম দিন সপ্তম দিন আকিকা করতে হবে আকিকা সর্বনিম্ন একটা মেয়ে মেয়ে হলে একটা বক্তি ছেলে হলে দুটা বক্তি আপনার মেয়ে হয়েছে আপনার টাকা আছে আপনি বিশটা গরু দিলেন নিষেধ নাই এটা তো সর্বনিম্ন সর্বনিম্ন একটা বকরি ছেলে হলে দুটা বকরি কিন্তু কোনো গরিব মানুষ দুটা বকরি দিতে পারলো না একটা বকরি দিল তা আটিকা হয়ে গেল আটিকা হয়ে গেলে এই সন্তানটা আল্লাহ তালার রেজিস্টারে আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে গেল রেজিস্ট্রেশন হয়ে গেল আপনাদের বাজারে এই সন্তান আপনার পক্ষে অনেক কিছু করতে পারে আটিকা না করলে সন্তান তো আপনার রেজিস্ট্রেশন নেই আপনার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করতে পারবে না জোরদার সুপারিশ করতে পারবে না এই ওইটা ওজন করে তৌফিক হলে ওই ওজনে স্বর্ণ দিবে কথা কথা এটা গ্রাম হয়েছে বাচ্চার চুল মুন্ডায় কত হয়েছে এত মনে হয় না ধরে নিলাম গ্রাম তিরিশ গ্রাম স্বর্ণ আল্লাহ রাস্তায় স্বর্ণ দেওয়ার মতো টপিক নেই তিরিশ গ্রাম রূপা রূপা পাতার দাম আল্লাহ রাস্তায় দিয়ে সপ্তম দিন এরপর যখন বড় হবে জবান ফুটবে আগে আব্বু আপু শিখাইবেন না আপনার ছেলে আপনাকে আব্বু ডাকবে এটার জন্য আপনাদের প্রেশান হওয়া দরকার যান হয়ে যে এখন আমাকে আব্বু ডাকতে না অধৈর্য আল্লাহ নামা গেছে আত্ম প্রবর্তন হবে আল্লাহ সালাম মুসলমান বানাইবেন তা আবার স্কুল কলেজ মনে আলে বলবে না স্কুল কলেজের পড়ানো হারাম আগে এক দুই বছর মাদ্রাসায় রাখেন কোরআন সন্ন্যাস শিক্ষা দেন যা শিখবে আবার ওই দুই বছর স্কুলে যা শিখতো ওটাও শিখবে আমার ভয় না থামা দুই বছরের জন্য একটা ভালো মানুষ দিলেন তো দুই বছরের স্কুলে যা পড়তো ওটাও পড়াই দিবে এখানে আবার এই দুই বছরের মধ্যে আপনার ছেলেকে মুসলমান বানাই দিবে এখন আপনি মরতে লাগলে আপনার পাশে বসে তোরা আসিন করতে পারবে আপনাকে কলেমার তাজিম করতে পারবে আপনাকে গোপন দিতে পারবে আপনার জানাজা পড়াতে পারবে আপনার কবরের সুন্দর তরিকা রাখতে পারবে কত স্কুলে যাবে সে দাঁড়িয়ে গেছে ছোটকালে নকশবেলাকে মুসলমান বানাই দিতেন স্কুল কলেজ ভার্সিটি সেখানে দেন ও তুমি বাংলাদেশ স্কুল করো তাহলে জবগিরি করে টুপি পাঞ্জাবের স্কুলে পড়বে কালকে আমাদের ছেলে এসেছিল ওটা আফ্রিকান ভার্সিটি না কি আছে এদিকে ওখানে পড়ে তো সে বাসে শব্দ দিচ্ছে মুক্তি সাহেব আমার বিয়ে পড়েছে তো বাবা আমাকে যাচ্ছিল আপনার বিশুদ্ধ বানার টাইম ওই ছেলে বলল যে প্রথম যখন কিনছি আমি ওখানে কোন সুবিধা নেই আমরা ছাত্র আর কি জুতা পরে নাকি হয় আইন এই জুতা পরে নামাজ পড়াও সেই পরে আপনার দরকার মহিলা ভাইস চ্যান্সেলার থাকার আমি উন্নত বিভাগে করতে চাই আর আমি নর্মাল জুতা পরে আসি যেহেতু ও আমার খুব নাচকে ভালোবাসে নাচ দেখে সাথে সাথে কি করছে ওই মহিলা সব পাস করে তাহলে পাস করে যায় নাই ওই ভাতৃদের মধ্যে নামাজের জায়গা করে ও দেখা দেখি আর ছেলেবেলে কি হয়ে গেছে আর ছেলেবেলে এখন পাঁচ পাঁচটায় উড়ে আছে এর আগে একজন ছিল না একজন হিম্মত করতে আল্লাহ রাস্তা করে দিল সুন্দর গালে লাগানো দাঁড়িয়ে না তোমার চাকরি করতে করতে মরে যাবে ব্যবসা করতে করতে মরে যাবে প্রথম এই জন্য বানানো হয় নাই করুক চাকরি করুক ব্যবসা করুক তার মূল কাজ কি মানুষকে দিনের দাওয়াত দেওয়া অমুসলমানদেরকে ইসলামের ইসলাম দেখানো যে এইটা লেটার এটা সহি তোমাদের জন্য রিজেক্টেড হয়ে এই কথাটা বলার জন্য এই মুসলমান জাতিকে বানানো হয়েছে যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা এটা বুঝতে তাকে এই কথা বলার জন্য বানানো হয়েছে সব ইহুদি খ্রিস্টান যা আছে এদেরকে আমি এই কথা বলবো আমার কাছে একমাত্র সহি তোমাদের বলে এক সময় শহীদ ছিল এখন বাতিল হয়ে গেছে এই কথাটা বলার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করছে এটা আমাদের ছেলে মেলেরা যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা জানতেছে না তারা কি জানতেছে আমি এই ইংরেজদের যত বেশি জুতা কাটতে পারবো তখন আমার উন্নতি হবে আমার টাইটা আমি বলি কুত্তার জিব্বা ওদের সাথে যত বেশি মিল করে ঝুলাইতে পারবো কুত্তার জিব্বা তত আমার তার পাবে সে করে পানি নেয় না এই গর্ভগুলোর অনুকরণের মধ্যে ইজ্জত দেখতে এর এর অনুকরণের মধ্যে কি ইজ্জত আছে এগুলো পুরাণের দুষ্কর এগুলো ইসলামের দুষ্কর মুসলমানদের দুশ্মন আমি কেন তার অনুসরণ করবো আমি তোকে বলবো বেড়া তুমি আমারটা গ্রহণ করো আমারটা সহি আমারটা লেটেস্ট তোমারটা রিজেক্টেড এটা গ্রহণ করো আমাকে এই কথা বলার জন্য আল্লাহ বানাইছে আমি তাদের সাথে এই কথা বলবো আমি মানে কেন তার হ্যাঁ তার গোড়ালি কাটতে যাবো কেন তার জুতা কাটতে যাবো কেন কেন তারা অন্ধ অনুসরণ করব আমার ইসলাম কোনো কম আছে ইসলাম সর্বোত্তম ধর্ম এর থেকে কমপ্লিট পরিপূর্ণ আর কোন ধর্ম নেই আজকে যদি এই কোটি কোটি ছেলে পেলে যারা স্কুল কলেজে পড়ে যাদেরকে পরিকল্পিত ভাবে ইসলামের আলো থেকে কয়েকশো মাইল দূরে নিয়ে যাওয়া হয়েছে কয়েকশো মাইল এই ছেলেগুলো যদি জানত তবে মুসলমানের বাচ্চা আমার কাজ তো এটা আমি স্কুলে পড়বো কলেজে পড়বো ভার্সিটিতে পড়বো লন্ডন যাব আমেরিকা যাব জাপান যাব জার্মান যাব সব জায়গায় বুথ ফুলায় কথা বলবো আই আর মুসলিম আমি আমার ধর্ম একমাত্র ধর্ম আত্মা আমার সাথে বলবো তোমার বাইবেল নিয়ে আসো আর আমি কোরআন নিয়ে আসবো ওর বাইবেল দিয়ে প্রমাণ করে দিবে তোমার ইসলাম আলাহ কি বলে গেছে তোমার ইসলাম আলাহ সালাম কি বলে গেছে তিনি বলেছেন আমার পরে আর একজন নবী আসতেছে তার নাম হলো আহমদ বা মোহাম্মদ কিন্তু যখন আসবে তোমরা তাকে ভালো করবা এটা ভুলে তাকে দেখে এটা ভুলে তাকে দেখে একজন আমার একটা বই পাবেন এখানে আছে মনে হয় আমার লেখা একটা বই পাবেন এই বইটার নাম হল বিভিন্ন ধর্ম ধর্মগ্রন্থের অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ এই বইটার নাম বাংলার এইখানে আমি প্রমাণ করি যে কোনো ধর্মওয়ালা তার ধর্মগ্রন্থ যদি মানে আমাদের দাওয়াত পাচ্ছেন আমাদের দাওয়াত তাদের মানার দরকার নেই তার ধর্মগ্রন্থ সে মানুষ তো তাকে মুসলমান হইতে তাকে মুসলমান হইতে হবে আমরা পড়েন সব ধর্মের ডিফারেন্স আছে নেই তার ধর্মের কোন বইয়ে কত মাথায় আছে তার ধর্ম সে মানলে ওই ধর্ম ছেড়ে তাকে মুসলমান হইতে হবে আর কোন রাস্তা নেই গলত ভাবে গায়ের জোরে তারা ওটা চালাই দিবে মানে তার কিতাব হিসেবে ওটা বাতিল বাতিল তাহলে তাদের ঠাকুররা খেয়াল করতেছে সারা জীবন ঢোকা দিচ্ছে হিন্দুদেরকে ঢোকা দিচ্ছে আর মৃত্যুর সময় সত্য প্রকাশ করতেছে তার হিন্দু মরতে লাগে সংস্কৃত ঠাকুরকে তো কলেমা পড়াই দেবে সারা জীবন মূর্তি পূজা করায় আর যে মরতে লাগে সে কানে কানে শুকায় লাই লাইল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কেন আল্লাহ যদি ধরে হে বেটা তুই তো জানতিস তোর বেদ পুরাণ সব জায়গায় লেখা আছে শেষ কবি হজরত মোহাম্মদ তুই এটা প্রশ্নে কেন তুই মানুষকে মূর্তি পূজা করেছিলি কেন তারা ধরবে না এর জন্য সে জব রেডি করছে এটা এই জবে না হবে এই জবে কাজ হবে পড়াশোনা পড়াই দিল এই জন্য কোনো হিন্দু মৃত্যুমুখীতে ফিরে আসলে ওরা তার নেয় না তাই কেন নেয় না এটা তো মুসলমান হয়ে গেছে চিন্তা করেন এই জন্য এই বই আপনারা পড়েন এটা দিয়ে যে কোনো ধর্ম ওনাকে দেওয়া কিন্তু তোমার তামাক তো বলতেছিলাম যে ওই সন্তানের সর্বশেষ হক হ্যাঁ? যে তাকে আল্লাহ দিন শিক্ষা দিতে হবে মুসলমান না তাহলে যে স্কুল কলেজ যখন পড়বে তো সে নামাজ পড়বে না চাকর নিচে কাপড় পড়বে না দাড়ি কাটবে না মেয়েদের সাথে এই অযথা হ্যাঁ এই সমস্ত চলাফেরা করবে না আজকাল কলের গুলো ট্রেন কানুন হয়ে আর প্রিন্সিপাল দায়িত্ব এইগুলো মেটানো এই শিক্ষা এটা বিদ্যাপীঠ বিদ্যাপীঠ বলাও আর সর্বশেষ দায়িত্ব এই সন্তান বিবাহ দিতে দেরি করলে তার দ্বারা গুণা হলে সব গুণার দায় দায়িত্ব বাপমার উপর আছে অনেক বাপমা আছে দিতে রাজি হয় আগে পড়াশোনা শেষ করো আগে পড়াশোনা শেষ করো তাহলে আপনি যদি গুণা করতে থাকবেন সে দেখতেছে জেলে আমার এতগুলো গুণায় কবির আসতেছে আমি মেয়েদেরকে দেখতেছি এই করতেছি সেই করতেছি আমাকে বাঁচতে হলে বিবাহ করো না কিন্তু বাপ অজ্ঞ ইসলাম সম্পর্কে কোনো আইডিয়া রাখে না নিজেও গুণা করে বড় হয়েছে ছেলেকেও গুণা করে বড় হয়েছে আমি এইভাবে হয়েছি তুই এইভাবে হইল এই গুণা দায়িত্ব নিয়ে ইবাদত কিছুই নেই আর এত এত গুণা এত এত গুণা কেমনে জান্নাতে দেব এই জন্য তাহলে ঘর ঘরে বিবাহ দিয়ে দেবো যে এক বছর আপনি লালন পালন করেন তবু ছেলেকে আপনার মেয়েকে ওনার থেকে রক্ষা করেন আজকে সংক্ষিপ্ত ভাবে আমি ভাবগুলো বলে দিলাম সামনে আল্লাহ তৌফিক দিলেন এই ভাবগুলো আমরা কতটুকু আদায় করতেছি তার একটা রিপোর্ট শেষ করা হবে সন্তানকে আল্লাহ বাড়িতে গেলে কয়টা কাজ করতে হবে আপনার দিনদারি থেকে আরম্ভ করবে সর্বশেষ প্রাপ্ত বয়সকে বিবাহ দিয়েছে এইগুলো সমাজে কত লোক আছে এটার একটা পরিসংখ্যান পেশ করা হবে বুঝে আছে যে আল্লাহ দিন কোথায় আমার কোথায় আল্লাহ দিনের সাথে কোথায় পুরো সম্পর্ক আছে আমাদের এই অবস্থায় আমরা টিকে আছি যে আল্লাহ রহমত গত হওয়ার কথা আমাদের বলি শুধুমান হয়ে আমরা আল্লাহর গোলাপ হয়ে আল্লাহটা নাম এনে ইহুদিটা মানতেছি খ্রিস্টানদেরটা মানতেছি আর আল্লাহটা বিসর্জন দিয়ে দিচ্ছি এর এরপর আল্লাহ শিখাই রাখছে বেশি আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় আল্লাহ আলহামদুলিল্লাহ